بني آدم بالمعاصي والأوزار وقسموا زهري بالتوبة والاستغفار فأحدثت لهم ذنوبا لا يتوبون عنها ولا يستغفرون منها মর্যাদাচল আবরাজ থেকে এই কথা আমি নকল করতেছি শতানের মুকুলা শয়তান বলতেছে আমি বনি আদমের মনুষ্য জাতির কোমর ভেঙে দিয়েছি বিভিন্ন ধরনের গুণা মধ্যে লিপ্ত করে দিয়া করাইয়া এই বনি আদম আমি শয়তানের কোমরকে ভেঙে দিছে بالتوبة والاستغفار তারা আমি গুণা করাইলে ওই গুণা থেকে আবার তবা করে ইস্তেকবার করে আল্লাহ মাফ করে দে এটার দ্বারা তারা আমার তোমার নষ্ট করে দিয়েছে ভাঙ্গে দিছে এখন আমি করলাম কি فأحدثت لهم ذنوبا لا يتوبون عنها فلا يستغفرون منها এখন আমি ভাবলাম কি করব এমন কিছু গুণার কাজ যে গুণের কাজকে তারা স্বভাবের কাজ মনে করতেছে এ ধরনের কিছু কাজ আমি আবিষ্কার করলাম لا يتوبون عنها ولا يستغفرون منها তারা আদর্শ গুণের কাজ তারা সবের কাজ মনে করে করতেছে এই গুণার থেকে তারা তবাও করবে না ইস্তেকবারও করবে না وهي البدع في سور الساعات ওগুলা কি বেদাত কাজ নিত্য নতুন কাজ আবিষ্কার করেছি তারা ওই কাজ থেকে তারা তবা করতেছে না ইস্তেকবার করতেছে না এই বেদাত কাজ এক হাদিসে আছে এই বেদাত কাজ যেগুলা তারা সবের কাজ মনে করে করতেছে এই বেদাতিরা আল্লাহ নবীর সাথ ইন্নাল্লাহ لا يقبل لصاحب بدعة صلاة ولا صوما ولا حجا ولا جهادا ولا عمرة ولا فرضا ولا نفلا ويخرج من الإسلام كما تخرج الشهيرة عن العجين এই বেদাতিরা নিত্য নতুন কাজ করেনা যেগুলো আল্লাহ নবী করে নাই সাহাবা করে নাই আইম্মাই মুস্তাহিদিন করে নাই এ ধরনের কাজ যে বেদাতিরা করতেছে তাদের কোন ইবাদত আল্লাহ পাক কবুল করবে না নামাজ পড়তে পড়তে তাদের কপাল কালো হয়ে গেছে সজিদার আসর কিন্তু তাদের কোন আবাদত আল্লাহ পাক কবুল করবে না ফরজ নফল জেহাদ ওমরা কোন কাজ তাদের কবুল করবে না বেদাত এত বড় মারাত্মক বেদাতির বেদাতিদের কোন কাজ আল্লাহ পাক কর্ম কবুল করবে না ফৌজ কৌশলের পাড়ের মধ্যে বসে যখন নাকি আল্লাহ নবী মোহাম্মদকে পানি পিলাইবে সবাইকে পিলানের পরে বড় জামাত প্রজাতিদের আসবে হুজুর পাক সাল্লাহ ইসলামের কাছে আসছে না আসছে মধ্যখানে এইভাবে পর্দা পড়ে যাবে আল্লাহ নবী বলবে আল্লাহ এগুলো তো আমার উম্মা নামাজ পড়ছে রোজা রাখতে দেখা যাচ্ছে আমার মধ্যে আর ওনাদের মধ্যে পর্দা পার্টিশন কেন করে গেল তারা কেন পান করতে পারতেছে না হৌজ কৌশলের পানি আল্লাহ তরফ থেকে বলা হবে কয়পাল يا محمد صلى الله عليه وسلم إنك لا تدري ما أحدثوا بعدك আই মোহাম্মদ সাল্লাহ আপনি জানেন না আপনি আসার পর দুনিয়ার মধ্যে বসে বসে একদিন না চালিশা ছয় মাসে বছরই সেইগুলো ছিল পেটের আর কিছুর না নিত্য নতুন কাজ আবিষ্কার করেছি আপনার উন্মত পথে কিন্তু পানি পান করতে পারবে না এই দাদার কাজ করার দরুন আল্লাহ নবী বলবে لمن دور ہو ہو ہو برباد ناش جی آسار دنیا مدد نت آنچر এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ নবী গায়েব জানে না ইন্নাকালা চাকরি এই এক শ্রেণীর আলেম বলে আল্লাহ নবী গায়েব জানে নাউজ বিল্লা করেন নাউজ বিল্লা করেন গায়েবের মালিক একমাত্র আল্লাহ গাইবের অর্থ কি সব কাজ করে বলতেছি মুরব্বিয়ান একটা নাম বহু আছে এখানে গাইব কাকে বলে শরীয়তের পরিভাষায় কোন জিনিসের মদত ছাড়া সাহায্য পেছি রেখে জানার নাম জয় জানা নবী বলি যারা সাধারণ কেহ গায়েব জানে না গায়েবের মানাটা মনে রাখবেন কোন জিনিসের সাহায্য ছাড়া মাদার ছাড়া ডাইরেক্ট জানার নাম গায়েব জানা নবী জানে ওহির মাধ্যমে জানে নবীর জানার মধ্যে মাধ্যম আছে নবী গায়ক জানে না অলি গায়ক জানার মধ্যে মাধ্যম আছে কষ্টের আমার অলিরাও গায়ক জানে না আমরা জানার মধ্যে যেন সাধারণ মধ্যম আছে পঞ্চম ইন্দ্রিয়ের মাধ্যমে জানি চক্র কর্ণ নাসিকা চিত্তার্থ পঞ্চ ইন্দ্রিয়ে মাধ্যমে জানি তো আমরাও গাছ জানি না আমাদের জানার মধ্যে মধ্যম আছে অলিরাও জানে না তাদের জানার মধ্যেও কেরামত মধ্যম আছে নবীরাও জানে না মা হাওয়া ইন নবী জানার মধ্যে মধ্যম আছে আল্লাহ জানার মধ্যে মধ্যম নাই আল্লাহ কোন জিনিসকে ওহির মাধ্যমেও জানে না যদি ওহির মাধ্যমে জানেন তো আল্লাহর উপর আরেকটা আল্লাহ ওই আল্লাহর উপর আরেকটা আল্লাহ হ্যাঁ এটা লেগে তসলসল তসলসল লাজমান নবী গায়েব জানে না এইসব প্রমাণ হল ইন্নাকা লা তাদরি মা আহদাথু বাদাকা লম্পা করতে দেখছি তো গায়েবের মালিক কে এই বেদাতিরা বলে নদী গায়েব জানে অলি গায়েব জানে এই বেদাতির উপর লাগানোর কোন আবাদত তাদের কবুল হবে না শুধু পেটে ছাড়ের মধ্যে আছে পেট পেট পেট সামনে রবিউল আউ্বাল আসতেছে রবিউল আউ্বালের মধ্যে এমন গরু সাগর বাবার জন্য নিয়ে যাবে কোরবানের চাঁদের মধ্যে অত গরু সাগর তবে হয় না মিথ্যা পাকিস্তান থেকে তাদের মুরব্বী নিয়ে আসছে পাকিস্তানে রবিউল আউ্বাল নাই আরে বলেন না রবিউল আউ্বালের বাংকারিং নাই এখানে কেন ওই পেটের জন্য টাকার জন্য টাকার জন্য টাকার জন্য সত্যের মিথ্যা রবিউল আউ্বালের আমাদের ঈদ খুশির দিন দুইটা ঈদ উল ফিত এখন ঈদ মিলাদ নবী এটা কোথা থেকে আসলো যে টুকরা পেটের জন্য এই ওরস ওরস ওরস ওরস সমস্ত ধরা দিবারে ওরস ওরস ওরস এমন কামড়াইতেছে ওরসে গুম দেখে বেচতেছেন না كالسنن عرس النبي عرس النبي ميلاد النبي سيرة النبي ایک ایک کا نام دیا بس ربی الاولের বারো তারিখ পরশন্নবী করতেছে এই ওরস আবিষ্কার হয় ছয় শত চার হিজড়ির পরে এখন চোদ্দশো কত বত্রিশ এখন আমি জিজ্ঞেস করি এই ওরা যারা করে করে না আম যারা করে না এদেরকে বলে ওয়াহাবি ওয়াহাবি ওয়াহাবি এইটা কি আমার ওয়াহাবি না তোমার ওয়াহাবি আমি এখন এখন প্রমাণ করব একটু ধৈর্য ধরে ওয়াহাবি কাকে বলে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি তেরো শুরুতে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদ এক জায়গা ওই জায়গার মধ্যে অনেক জন্মগ্রহণ করে মোহাম্মদ এই বেপুরা কোন কিতাবও বুঝে না কিতাবও দেখে না আমাদেরকে যদি বলতে হয় মোহাম্মদি বলা বলতে হবে আমরা ওহারি না আমাদের মোহাম্মদ ইবিনী আব্দুল ওয়াহাব আমাদের আমাদেরকে বলতে হলে কি বলতে হবে মোহাম্মদি ওটা বলে না ওহাবি বলে ফতুয়ার স্বামী বাবুল বোগার রাষ্ট্রদ্রোহীর একটা বাব আছে ওখানে আপনারা দেখবেন যদি ওহাবি হইতে হয় তো হাম্বালি মজহাবের দাবিদার হইতে হবে বলেন হাম্বালি মজহাবের দাবিদার ينتحلون مذهب الحنابلة আমরা তো হাম্বলি না আমরা কি হানফি হানফি হানফি এই বেকুবেরা কোনদিন কোন কিতাবে দেখে না বর্ণপাত একটা বাল্য শিক্ষার মতো নিজে লেখা তারপর ওটা মানুষকে দেখা দেখো দেখো দেখো দেখো তুমি ফটোয়ার স্বামী বুঝো দত্তুল ধর্ম মুক্তার হ্যাঁ, নাম এই আমাকে হাবি বলে বলে আমাদের দিলের মধ্যে নবীর মহাব্বত নাই আমি জিজ্ঞেস করি তাদের মধ্যে তাদের জন্য থার্মিটার আছে আমাদের কলমের উপর লাগাইলে বোঝা যায় আমাদের কলমের মধ্যে নবীর মহাব্বত দেয় ওরা সার্টিফিকেট আছে এই আমাকে দলের দলেরা কি বলে এগুলা তাহলে আমিও বলতে পারবো তোমরাও আমি তোমাদের দিনের মধ্যে নদীর মহাপত নাই সেজন্য ভাইরা সতর্ক হয়ে যান আর কতদিন খেলবি খেলা মরণ কি তোর হবে না মরতে হবে জবাবদেহি করতে হবে মিথ্যা মিথ্যা কথা অপবাদ আমাদের উপর লাগিয়েছেন আমরা ওয়াহাবিরা বুঝতে রাজি রাজি আছেন বাংলাদেশে কত মানুষ ষোলো কোটি না একবারে মক্তদর করতেছি বয়সের কথা বলব আবার পরে বাংলাদেশে কত মানুষ কত মানুষ ধরি নেন আষ্ট সে আমি আর আষ্ট কোটি লাগে আমি বুঝেন তো কে আমি লাগে আমি আমাদেরকে বলে তারা ওয়াহাবি কেন কোন দলিল পত্র নাই একটা দলিল দেখায় আমাদের দিনের মধ্যে নবীর মহাব্বত নাই কি দাঁড়াইয়া খারাইয়া ইয়া নদী সালাম আলাইকা এগুলা বলে না কেয়াম করে না তাহলে বুঝে যায় যারা যারা কেয়াম করে না তাদের দিলের মধ্যে কি নাই আরে বলেন না নবীর মহাব্বত নাই যাদের যাদের দিলের মধ্যে নবীর মহাব্বত নাই তারা ওয়াহাবি এই তো বলে আরে বলেন না ভাই সবাই এখন আমি জিজ্ঞেস করি আমরা দুই মিনিটের জন্য ওয়াহাবি হইলাম আমরা খেয়াল করি না দাঁড়াইয়া হারাইয়া জানবি সালাম আলাইকা বলি না তাহলে আসুন কিছুক্ষণের জন্য আমরা ওয়াহাবি হইলাম আষ্ট কোটি আর হইল কত আর আষ্ট কোটি আমিরা যারা লাফায় খালায় যা নদী সালাম আলাইকা বলে নামাজ নাই খালাম নাই কিচ্ছু নাই সত্যনামিতা না মিথ্যা এই আত্মকুটিকে বিবাদ করেন তাড়াতাড়ি করেন চার কোটি মহিলা চার কোটি পুরুষ মানে চার কোটি মহিলা বিয়ামিওয়ালা আর চার কোটি পুরুষ কথা পেলাম না আপনাদের কাছে জিজ্ঞাসা করি আপনারা যার যত বয়স হয়েছে আপনাদের কাছে জিজ্ঞাসা করতেছি আপনাদের জানা মোতাবেক অষ্টকোটি কেয়ামিওয়ালাদের চার কোটি মহিলা জীবনে কোনদিন কেয়াম করেছেন সবাই বলেন না ভাই কেয়ামিওয়ালার চার কোটি মহিলা জীবনে কোনদিন কেয়াম করেছে করেছে দেখছো তাহলে আসুন এরা বলে যারা যারা কেয়াম করে না তাদের দিনের মধ্যে নবীর মহাব্বত নাই এই চার কোটি মহিলা নবীর উম্মত কিনা উম্মত কিনা বলেন না এদের দিনের মধ্যে নবীর মহাব্বত অবশ্যই থাকতে হবে বলেন এদের দিনের মধ্যে নবীর মহাব্বত থাকতে হবে নবীর মহাব্বতের পরিচয় আরে বলেন কিচ্ছু বুঝেন না কি বলবেন তো নবীর পরিচয় কি তাহলে চার কোটি মহিলা বেদাসীদের জীবনে কোনদিন ক্যাম করে নাই সেজন্য তারা কি تمہارے گھر وہاں بھی رہ تمہارا وہاں بھی تمہارا کھانا وہاں بھی تمہارے مہینے وہاں بھی پتنی وہاں دیتی موسم وہاں بھی بڑے تمہارے گھر تو وہاں بھی سو کرے এই চার কোটি কি হয়ে গেল ওই আত্মকুটির সাথে ঢুকছেন বারো কি ওয়াহাবি ওয়াহাবি আর রইল কত চার কোটি পুরুষ চার কোটি কি তাদের সুন্নিদের সিন্নিদের সিন্নি তারা সিন্নি খায় সবসময় সুন্নিরা বুঝে আসছে এই চার কোটি পুরুষকে জিজ্ঞাসা করো ভাই তোমাদের চার কোটি মহিলা জীবনে কোনদিন প্রেয়াম করে নাই এদেরকে তোমরা ওয়াহাবি বলবা যা ওয়াহাবি বলবা না তাদের কাছে জিজ্ঞাসা করো কার ওই চার কোটি পুরুষের কাছে যদি তারা বলে হ্যাঁ এরাও তো ব্যায়াম করে না এরাও ওহাবি এরাও কি ওহাবি এখন আসুন তারা ওয়াদের মধ্যে বলে ওয়াবিদের সাথে নেতাহ বন্ধন করবেন না বলে কিনা এদের সাথে নেকাহ বিবাহ সহি হবে না তাহলে এই চার কোটি মহিলা জীবনে কোনদিন ব্যায়াম করে নাই এরা ওয়াহাবি এদের সাথে তোমাদের বিবাহ হয় নাই বিবাহ কি তোমাদের ছেলে সন্তান যদি হইয়া থাকে সেগুলা সব যার সন্তান কেননা কেননা তাদের কি নাই বিবাহ হয় নাই বিবাহ হয় নাই বিবাহ ছাড়া ছেলে সন্তান হইলে কি বলে জারত বলে জার একটা ছেলেও নাই বিবাহ হয় নাই সারা জীবন যারা করছেন আমার কথা বুঝে আসতেছে এগুলা এটা কোন সময় যদি এদেরকে ওয়াহাবি বলে চার কোটি মহিলাদেরকে আর যদি মুখের জোরে আরেকটা ফটোয়া দিয়েছে আমাদের মা বোনেরা যদিও ক্রিয়াম করে না যদিও কিন্তু এরা ওহাবি না ওহাবি না যদি এই কথা মুখের জোরের ফটোয়া দিয়ে থাকে তাহলে আমরা বলবো আদতে যারা ওয়াহাবি ওয়াহাবিদেরকে তোমরা ওয়াহাবি বলতেছেন না যেহেতু তোমরা ওয়াহাবি কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কি তারাও কি কাদিয়ানি কাদিয়ানি কাদিয়ানি ওয়াহাবিদেরকে যারা ওয়াহাবি বলবে না চারকুটি মহিলা আদতে ওয়াহাবি কেননা তারাইয়া খারাইয়া ইয়া নবী বলে না তো আমাদেরকে যে কারণে ওয়াবি বলছেন ওই কারণ ওনাদের কাছে পাওয়া গেছে কিন্তু তবুও তোমরা মুখের চলে বলতেছ না আমাদের মা বোনেরা ওয়াবি না তাহলে তোমরা চার কোটি পুরুষ ওয়াবি হয়ে গেল করেন না তাদের আমাদের নেতৃত্বে যদি এদেরকে মহাদেব বলে বিবাহ বিবাহ ছাড়া ছেলে সন্তান হইলে তাদের একটা ছেলে সন্তানও নাই নাই নাই নাই আর যদি মুখের জোরে তাদেরকে ওয়াবি বলে না মুখের জোরে ওয়াবি বলে না তো তারা চারিপতি পুরুষ ওয়াহাবি ওয়াহাবি ওয়াহাবি কারণ যারা ওয়াহাবি বলবে না তারাও সুন্নিরা কান খুলে শোনো কোন দিকে যাইবেন একবার আচ্ছা খুব তাড়াতাড়ি হচ্ছে যে নবিয়াল ইসলামের বিবি আমাদের কি হুজুর আমাদের কি আব্বা রুহানি ধর্মীয় হিসাবে আব্বা আব্বার বিবিকে কি বলে মহাচল তো নয়টা এগারোটা দিদি আল্লাহ নদীর এগুলা বলেন আমাদের মা মা মা মা আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি এই বেদাহাতিরা শুনেন ভালো করে অনেক আছে এখানে আমরা কি বলতেছি না বলতেছি শোনার জন্য আমি শুনে শোনাই শুনেছি বুঝলেন দিদি আমাদের কি আপনারা বলেন যদি কি আপনাদের জীবনে অনেক ওয়াজ নসিহত এদের গেছেন কোনদিন সালাম আলাইকে ইয়া খদিজা সালাম আলাইকে ইয়া হাফসা সালাম আলাইকে সালাওয়া কোনদিন আম্মাজানদেরকে একটা সালাম দিছে এত বড় বিয়াদব আম্মাজানদেরকে মানে না যারা নবিয়ারা আম্মাজানদেরকে সালাম দেওয়া যেমন এখানে সালাম বড় ভালো কথা আব্বাজানের মহাব্বতে সালামটা দিচ্ছেন কিন্তু আম্মাজানদেরকে সালাম দেওয়া ঠিক কঠিরা গুণা কোনদিন দিছে আপনারা শুনছেন তারা মা মানে না মা মানে না এত বড় আচ্ছা।, আচ্ছা শেষ করতেছি তারপর অনুষ্ঠান নিতে আসবো হুজুরের ভাইয়েরা হুজুর আমাদের কি আব্বা আব্বার ভাইয়েরা কি হয় সাজা জেঠা হয় না এক লাখ ইহা দু চব্বিশ হাজার পেগম্বর আদমের সন্তান হিসাবে বাৎসরিক তারা ভাই বলেন বাৎসরিক কি মুসা আমাদের নবীর কি ভাই ভাই ভাই যেখানে আপনার আব্বা দাঁড়াইয়া আছে সেখানে আপনার দাদা জেঠা দাঁড়াইয়া আছে আব্বাকে বলবেন আব্বা যান আসসালাম আলাইকুম দাদা জেঠাকে লাঠি মারবে না সালাম দিবে কোনো দিকে ইতিহাস সালাম দিবে موسى السلام عليك يا عيسى السلام عليك يا إبراهيم سلام عليك صلوات الله قولوا দিছেনি সাজা যেটা মানে না আরেকটি আগে আনন্দ সিংহ সমতুল্য তাদের ইজ্জত সম্মান করতে হবে ধরনের যদি আমি বলতে যাই আচ্ছা, সারা রাত চলবে চলবে ছয়টা কথা লিখে রাখেন তাহলে আবিষ্কার হয়েছে সাতশো পঞ্চাশ মধ্যে বলেন সাতশত এখন কত চোদ্দশো বত্রিশ আবিষ্কার হয়েছে কোন সময় সাতশত পাঁচ পাঁচ সাতপন্ন হিজিরির মধ্যে এক কথা ইয়াদ রাখবে হচ্ছে সফিউদ্দিন সুক্তি বলেন শফিউদ্দিন শক্তি শক্তির জায়গার নাম ছয় আচ্ছা, নম্বর হইল আবিষ্কারককে বলেন না অনেক মজাবি মানুষ মা মালিকি মজাবির মানুষ বলেন আমি কোন মা মালিকি মজাব এটা আচ্ছা, হইল তারাও তো হানাফি দাবি করে তাহলে আমি বলবো তোমরা নামাজের মধ্যে এইভাবে হাত ছেড়ে দেবেন কেননা তোমরা কি মা দেখি আমাদের মতো কেন হাত বাঁধবে আরে বলেন না হানাফি কথা হলো আর জীবনে একবার একবার করছে কে জীবনে একবার আর যে ক্যাম করেছিল এই ক্যাম ওয়াদের মাহফিলের ক্যাম ছিল না নবী ইসলাম সম্বন্ধে এক কবি একটা কচিটা লিখছে পাঠ করার পর তকির দিন দাঁড়িয়ে গেছে তকির দিন কি দাঁড়িয়ে গেছে একজন ছাত্র ছিল তারাও দাঁড়িয়ে গেছে তারাও কি দাঁড়িয়ে গেছে এইটা হইল কেয়া ওয়াজের মাহাদের কিনা কেয়াম না তো কোন সময় আবিষ্কার বলেন না আবিষ্কার হচ্ছে সুন্দরের মানুষ পাগল পাগল পাগল মজনুন মজনুন মজনুন তারা কি পাগল এরা পাগল সুন্দরের মানুষ কোন ধরনের কেয়াম কে কেয়াম ছিল না আবার জীবনে কয়বার একবার এই ছয়টা কথা ইয়াদ রাখবেন স্মরণ রাখবেন সবার কাছে অনুরোধ আচ্ছা আমরা কোন সময় করে আরে বলে না ওয়াজের আগে না মাধ্যমে না পরে পরে কেন বলে তারা জিজ্ঞাসা করলে বলে আল্লাহর নবীর রু এখানে হাজির হয়েছে রু কি হয়েছে হাজির হয়েছে রুর সম্মানার্থে আমরা কি করি তাহলে আপনারা কি করলেন আল্লাহ নবী আমাদের আকিদা বিশ্বাস জীবিত খবরের মধ্যে হায়াতুল নবী ব্যায়াম করার জন্য রুখ এখান থেকে নিয়ে আসছে কবর থেকে মাজার থেকে আল্লাহ নবী ওখানে মরে গেছে মরে গেছে না উজুবিল্লা রু চলে গেলে মানুষ কি হয় জিন্দা নবীকে তারা কি করলো এত বড় বিয়াদব আল্লাহ নবীকে মারি ফেললো আমাদের আকিদা হুজুর আকরম সাল্লাহ হায়াতুল নবী বুঝে আসছে আর কেউ বলে পুজোর সশরীরে ওখানে আসে সশরীরে আসলে আমাকে দেখাও তুমি দেখতেছো শুধু আমি দেখবো না এটা কিভাবে হতে পারে দেখাও আমাকে কোন দিক হইতে আসতেছে তোমাদের মৌলবী সাহেব যিনাকে দাওয়াত করেছেন উনি উত্তর পার্শ্বদিকে আসলে ছেলে সন্তান কিছু জায়গা ওনাকে কি করে আগপাড়ায় নিয়ে আসে না কোন দিক থেকে আসছে উপরের থেকে না নিচের থেকে না উত্তর দিক থেকে না দক্ষিণ দিক থেকে না পূর্ব দিক থেকে না পশ্চিম দিক থেকে ওগুলো ওখানে যাইয়া আল্লাহ নদীকে একবার করতে হবে না কোনদিন করছে আর এখন বলে তাদের কথা কোনো কি নেই আগা পাতা নাই আগে ও আগেকার বলছিল রুহুর তাজি মারছে জন্মবৃত্তান্তের তাজি মারছে কুজুরের নাম নেওয়া হয় এই নামের তাজি মারছে আমরা দাঁড়াই এটা মিথ্যা মিথ্যা কথা কুজুরের নাম শুনেছেন أشهد أن محمد رسول الله দাঁড়িয়েছেন কোনদিন নামের তাজিম ওখানে কেন করলেন না এটা মিথ্যা কথা না জন্মবিজ্ঞানের হাতি আপনারা পড়াইতেছেন দরজগাহ কোনদিন দরজগায় ক্যাম করছেন কোন দিকে কথা বলবো দেখি বলেন তো মিথ্যা কথার কোন জবাব নাই হাগা পাতা নাই মিথ্যা কথা সেজন্য ভাইরা এইগুলার দিকে কান লাগাইবেন না মিথ্যা মিথ্যা মিথ্যা মিথ্যা শ্যাম শরীরতে নাই সাড়ে সাতশো বছরের আগে শেয়াবাদের যোগ তাবিহীন তবে তাবিহীনের যুগ আইমাই গ্রামের যুগ মহাদেশে যুগ এরা তো কোনদিন ক্যাম করে নাই এদেরকে কি ওয়াবি বলবা এরা তো ক্যাম করে নাই আরে বলেন না সে আমারা ক্যাম করেছে বরং বলতেছে কামায় আজমির মতো ব্যায়াম করবেন না আজমিরা স্কুলে হিন্দু মাস্টার আসলে দাঁড়িয়ে যায় ছাত্ররা ছাত্ররা মিথ্যা দাঁড়িয়ে যায় হিন্দু মাস্টারের তাজিম আসছে সাবধান এই আজমিরা যেভাবে তারা আমাকে দাঁড়াইয়া সম্মান করবেন না فكانوا إذا رأوه لا يقومون لكراهيته لذلك সিয়াবাই কালাম আল্লাহ নবী আসতে দেখলে তারা দাঁড়াইছেন না তিরমিজি শরীফের হাদিস মেসকাত শরীফের হাদিস কেউ তারা জানে দাঁড়িয়ে তাজিম করলে আল্লাহ পাক করো আল্লাহ নবী কি হয়ে যাবে নারাজ হয়ে যাবে এগুলা দেখে না তারা আরে বলেন না একদিনের মধ্যে কত ওয়াজ হইতেছে এক রাত্রের মধ্যে হুজুরের পাক সাল্লাম সব জায়গায় কি যাবে ওইদিকে বলে আবার আজের আর নাজের নদিয়ার ইসলাম কি বললে শিরিক গুনায় মোবতলা হয়ে যাবে এই নকশির কালা আল্লাহ পাক শিরিকের গুণা মাফ করবে না শিরিক ছাড়া অন্য গুণা করলে আল্লাহ মাফ করবে আশা করা যায় শিরিকের গুণা কি হবে না যদি হুজুরকে হাজার নাজের মানি ওইদিকে বলছে একবার রু হাজর এদিকে বলছে আল্লাহ সোনা খুলে রাখি যদি নবী আলাহ ইসলাম এখানে হাজার না আমার হুজুরকে দেখতে কিন্তু হুজুর অবশ্যই দেখতে কিনা যদি রাখে তাদেরকে দেখবে আপনি কাকে বলে যারা হুজুরকে দেখে কিংবা হুজুরকে দেখি যেমন তো সে হুজুর ছিলেন না অনেক ছিল আব্দুল্লাহ অম্মে মাকতুম নবী ইসলামকে সচককে দেখে নাই কিন্তু হুজুর অনেকে দেখছে আরে বলেন না হুজুর যে আদি অন্ধ আদি আপনারা কি সব আদি অন্ধ আদি আরে বলেন না অন্ধ আদি আপনারা হুজুরে দেখে আপনি সে আদি হতে পারলেন না তো আপনাকে বলবো আবু জাহান আপনি কি আবু জাহাজ আপনারা কি আবু জাহাজ বলছেন আমরা আবু জাহাল না যেহেতু আবু জাহাজের কাছে ইমান ছিল না আমরা অন্ধ আবিও না তো আমরা কি নবীর আমরা কি এইটাই বাস্তব কথা হাজার নাজের কাউকেও বলবেন তো এক সময় বলে কি হুজুর হুজুরের রুহ আসছে হুজুর জাত আসে নাই দেহ আসে নাই আরেক সময় বলে সবসময় হাজার এক এক সময় এক এক ধরনের কথা ও বেদাতি মুখুরা তোর কথায় লয় না চোরা ও বেদাতি মুখুরা তোর কথায় লয় না জোড়া এক সময় এক এক তালের কথা সত্য সে আমার করবে আমাদের সাথে আত্মীয়তা করেছে থেকে গোস্ত আসে খায় হ্যাঁ, গোস্ত খাওয়া ওরসের আবিষ্কার হচ্ছে বাদশাহ মজফরুদ্দিন চৌধুরী আর বলতেছে তিনি বাদশাহ কোথাকার আর বলতেছেন বদলাদে বাদশাহ ছিল মুজফরুদ্দিন চৌধুরী উনি ওনার দরবারে একজন আলম ছিল অমর ইবনে চেহরিয়া আবুল খাত্তা চাইছেন ওনার আবুল খাত্তা ওনাকে বলছিল আবুল খাত্তা অমর একটা কিতাব লেখো নবী আলাহিসামের জন্ম বৃত্তান্ত থেকে জন্ম বৃত্তান্তের উপর কিন্তু আলবার মধ্যে কোন ইমানের অনুকরণ অনুসরণ করতে পারিবেন না এমনি মন করা দেখো উনি একটা লিখছে কয়েকশো পাউন্ড ওনাকে এনাম পুরস্কার দিয়েছে সর্বপ্রথম এই খরচের আবিষ্কার উনি করেছিল ছয় শত চাবিশ মিনিট পর এখন জিজ্ঞাসা আপনাদের কাছে ছয় শত চারি হিজিরের আগে কেউ অরস করে নেন নদিয়া ইসলামের পিতা দামাত পিতা শাশুর আবু বকর কি ছিল শাশুর ওসমান আলী কচ্ছি ছিল দামাত ছিল ত্রিশ বছর খেলাফত হজরত আবু বকর দুই অমর দশ ওসমান বারো আর আলী ছয় কিছু প্রচুর ওখানে আছে ওটা ভাব দিলাম আমি সর্বমোট কয় বছর খেলাফত রাজত্বে করেছিল তিরিশ বছর এই তিরিশ বছরে একটা আবু বকর অমর থেকে আপনার মায়া দয়া বেশি নবীর উপর না এদের বেশি ছিল ওসমান আলী মায়া মমতা দেখিয়েছিল না আপনাদের এরা আল্লাহ নবীর দামাত সাগর হইয়াও কোনদিন তিরিশ বৎসরের খেলাপথের চোখে কি করে নাই হরস করে নাই হরস করে নাই এরা কি ওয়াহাবি বলেন না এই কম ইমাম থাকবে এদেরকে গালিগালাজ করলে ওয়াহাবি এরা চেহারা ওয়াহাবি আইমাই তাবিন ওয়াহাবি মহাদ্দিন ওয়াহাবি ছয়শো মধ্যে শব্দ ছিল এরা কেউ কেউ ওরস করে নাই আপনি কোথা থেকে পাইলেন সেই কিতাব ওখানে বলবে মহিলা যায় কিনা আল্লাহ আকবর لعن رسول الله صلى الله تعالى عليه وسلم زائرات القبور সেই মহিলারা খবর দেয়ারত করে তাদের উপর অভিশাপ লাহানত লাহানত زائرات القبور والمتخذين عليها المساجد والسرج جرب كان باقي جرائي لعنة تركا تدر بلعنة صدشا جرى جاية سويدة كره سويدة الملك كي تو كان جاية سويدة كتسي تيري رو كان جاية كار شايتا ميكو نتنا مشولي غربتي إن السلعنة بربلي কোন কাজ শয়তানি কাজ শয়তানি কাজ শয়তানি কাজ আচ্ছা ওরস জন্মদিবস কোন তারিখ আছে দুই বারো তারিখের বলছে ইসলাম জন্মদিবস কত বারো প্রত্যেক বছর জন্মদিবস পালন করেন সেই বেদাতিরা তাদেরকে জিজ্ঞাসা করো পুতুলের জন্ম রবিউল কি বলেন না বারো বারো বারো উৎসব দিবস আপনারা মানেন প্রত্যেক বছর বারো তারিখ টাউনে যাইয়া লাফাইতে লাফাইতে এক টিকট মাটির নিচে চলে যায় আচ্ছা, হুজুরের মৃত্যু কোন সময় আরে বলেন না তো উৎসব উৎসব দিবস পালন করেন আপনারা আপনার জন্ম হয়েছে খুশি আমরা ঈদে মিলাদুল নদী করি বলেন ঈদে আচ্ছা শোক দিবস এক বছর পালন করবেন না আল্লাহ নদী তো ওই দিনের মধ্যে কি হয়েছে এতেকাল করে গেছে শোক দিবস পালন করছেননি কোনদিন এরা আরে বলেন না আপনার মারা গেছে শোক দিবস পালন করছে না কোনদিন তাহলে বোঝা যায় আব্বা মারা গেলে ও তারা খুশি বেদা দিনা কোনদিন একটা শোক দিবস কে করে দেয় পালন করে না তাদের যদি নবী মহাপত হয় এক বছর শোক দিবস আর একদল আর এক বছর আনন্দ দিবস কোনদিন পালন করছে আপনারা আমাদেরকে আপনি বলেন এদেরকে আপনি বলতে পারেন না এই এরা আসলে ওহাবি আসলে ওহাবি কিভাবে ফতোয়া স্বামী বলাচ্ছিয়া বলতেছি আমি ওহাবিরা নিজেদেরকে মুসলমান মনে করে তাদের আপিদার খেলা উল্টা পাল্টা যারা চলে তাদেরকে কাফের করে এই বেদাতিরা নিশ্চিত শুধু মুসলমান বলে আমাদেরকে তারা কাফের বলে কিন্তু আমরা কোনদিন তাদেরকে কাফের বলি নাই মুসলমানের ফাঁসক বলি তো এই ফতোয়া স্বামীর করার অনুযায়ী এরা ওয়াহাবি এরা ওয়াহাবি এরা নিশ্চিত শিশুদেরকে মুসলমান বলে আমাদেরকে কাফের বলে কিন্তু আমরা আমাদেরকেও মুসলমান বলি এদেরকেও কি মুসলমান বলি কিন্তু আবার এই অনেক ডুবে যায় আব্দুল দাবি বাবার কাছে বলে আপনার মাঝখানে একটা গরু নিয়ে যাবেন আমি মন্নত করেছিলাম নজর করেছিলাম মানুষ করেছিলাম আমি যদি একটা চাকরি পাই বাবার দরবারে কি করব একটা গরু দিব সালু কাপড় পড়াইয়া আল্লাহ বাবা বাবা বাবু তোর বাবা তো কোথায় তোর ঘরের মধ্যে উঠে আবার বাবা বাবা বাবা এটি কি আমার সেই যারা হাদিসের মধ্যে আছে নিজের বাপকে বাপ ডাকে না অপরকে বাপ ডাকে জন্নত তাদের উপর হারা তাদের উপর কি আরাম তারা এমনি কোথাও তাদের জায়গা নাই জায়গা নাই জায়গা নাই বুঝে আসছে নজরের মন্নতের গরু ছাগলের গোস্ত খাবেন না খাবার আসার সময় ওরস করিয়া আবার কি জিনিস আবার জন্য কেন নিয়ে আসছেন জন্য কেন নিয়ে আসছেন তোমাদের ইমান আছে ইমান ইমান ইমান ওখানে যে তোমার তো তোমার তো আল্লাহর করার জন্য ওখানে গেলে তোমার কবরের উপর একটা বিরাট মশারি টাকাইছে টাকাইবি না দুনিয়ার মশা একত্রিত হইলে ওনাকে মাটির নিচে কামড়াইতে পারবে বেকুব তাদের কোন চিন্তায় আমি বলছিলাম না তারা দেখু এই এত বড় মশারি একটা কেন টাকাইছিল কি জন্য ওখানে বাসি যারা দুনিয়ার বাসি সব ওখানে কবরের ঠিক আলো পৌঁছবে কবরের মধ্যে আমি বলছিলাম না তারা দেখো দেখো দেখো সেজন্য ভাইয়েরা মেহমানরা অনেক আমি এই বেদাতের কথা সবসময় বলতে হয় সিরিকের কথা আমি এই সামান্য অর্থের মধ্যে কিছু কথা বললাম এগুলা না বললে এই মাহফেলের কাজ অসমাপ্ত থাকে শুধু ওয়াজ করলে হবে না কিছু করতে হবে রোজ আপনার চিটা দাওয়ায় চিকিৎসক হিসাবে আছে না একটা কি ডাক্তারি আরেকটা কি হোমিওপ্যাথি মিটা পিঠে ওষুধ দেয় হোমিওপ্যাথি না মিথ্যা তোমার বোকার হয়েছে দশ নম্বরই সুখ তোমার বদনে ঢুকে কি হবে মিটে মিটে ওষুধ খেলে কি হবে তোমার সত্য না মিথ্যা তোমার গজনের মধ্যে কোথাও কাটা গেছেন ডাক্তারের কাছে গেলে আপনাকে কি গাইয়ে দিবে ওখানে ওষুধ একটা যে আরে কিনা ওষুধ লাগাই দিছে আপনার পড়াইতেছে সহ্য হইতেছে না আপনি কি ডাক্তারকে গাড়ি দেন অক্ষর মানে বোঝে খলনা ধর্ণা করছেন বলেন আমি এই ওয়াজ গুলো করতেছি তাদের গায়ে লাগতেছে আমাকে যেন দিচ্ছে তোমাদের দিচ্ছে জ্বালা যন্ত্রণা করতেছ তুমি আমার দোষ না তুমি আমি আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না অনেক ওলামায় গ্রাম বড় বড় এখানে উপস্থিত এরা মুখ থেকে কিছু কিছু শুনতে হবে তারপর ইনশাল্লাহ গত বললো সাড়ে এগারো বারোটা পর্যন্ত আজকে কত সময় যায় বলতে পারি না আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আলহামদুলিল্লাহ الحمد لله طبعا الحمد